সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোলভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজেরও নিজের পরিবারের নামকে নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে তাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুর আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই এখনও আপনাদের বহু প্রশ্নের উত্তর পেন্ডিং আছে তাই আগে আমি আয়তুল্লাহ সিস্তানি সাহেব আমাদের যে ধর্মগুরু নজফে আছেন এরাকে আমরা ওনার ফতোয়ায় আমাল করি তো একটি প্র্যাকটিক্যাল মশলা যেটা সাধারণ আমাদের গা গ্রামের মসজিদে বা শহরের মসজিদে এমন অনেক সময় আমাদের সামনে মশলা আসে বা আমরা এমন সমস্যার সম্মুখীন হই তাই ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে একটা মশলা এটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই আর উনি যা উত্তর দিয়েছেন সেটাও শোনাতে চাই ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে अगर किसी मस्जिद में कुछ सामान पुराना हो और कुछ सामान मस्जिद में पड़े हुए ख़राब हो रहा हो तो क्या उस सामान को फ़रोग करके उसकी कीमत से नया सामान ख़रीद सकते हैं जबकि नया सामान ख़रीदने के लिए मस्जिद के इंतज़ामिया के पास ওয়াসাইল নেই হ্যাঁ বাংলায় বলি এটাকে মসজিদের কিছু জিনিস পুরানো হয়ে গেছে পুরানো পড়ে আছে খারাপ হচ্ছে তো ওই সমস্ত জিনিস বিক্রি করে মসজিদের ওই সমস্ত জিনিস বিক্রি করে যদি নতুন জিনিস কেনা হয় বিশেষ করে যখন নতুন প্রয়োজনীয় জিনিস কেনার জন্যে মসজিদ কমিটির কাছে মনে করুন পয়সা নেই উপায় নেই তো ওই জিনিসগুলো বিক্রি করা মসজিদের যে সমস্ত জিনিসগুলো পুরনো হয়ে গেছে বা বেকার রাখা আছে সেগুলো বিক্রি করে কি ওই পয়সায় নতুন জিনিস কেনা যাবে এটা ওনার কাছে জিজ্ঞাসা করেছে তো উনি জবাবে বলছেন अगर उसी मस्जिद में या किसी और मस्जिद में या इमाम बारगाह में या दिगर मसाल आमा में उन चीज़ों से इस्तेमाल में लाया उन चीज़ों को इस्तेमाल में लाया जा सके तो ऐसा करना ज़रूरी है और अगर उन चीज़ों को कहीं भी इस्तेमाल ना किया जा सकता हो और मस्जिद में मस्जिद रखने से वो चीज़ ज़ाय हो जाने का ख़दशा हो तो उसको फ़रोग करके उसकी कीमत को मस्जिद में ख़र्च किया जा सकता है आगा ফতোয়ার উত্তরে বলেছেন ওনাকে যখন ইস্তেফতা করা হলো ফতোয়া জিজ্ঞেস করা হলো যে মসজিদের পুরনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কেনা যাবে কি না তো উনি বলছেন পুরনো জিনিস যদি ওই মসজিদে অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কি অন্য কোনো মসজিদে মনে করেন ওই মসজিদে ওই জিনিসের আর প্রয়োজন নেই কিন্তু অন্য মসজিদে মনে করেন এ গ্রামে প্রয়োজন নেই অন্য গ্রামে প্রয়োজন আছে এ পাড়ার মসজিদে প্রয়োজন নেই অন্য পাড়ার মসজিদে ওই জিনিসটা প্রয়োজন আছে কালিন চাটা বিছানা যে কোনো জিনিস হোক বা মসজিদের জিনিস অন্য কোনো মসজিদে যদি সেটা কাজে লাগানো যায় কি এমাম বার্গা যেগুলো তৈরি করা আছে ইমাম বাড়গায় কি দিগার মশালে আমামে বা অন্য এমন কোনো জায়গায় যেখানে সাধারণ পাবলিক ওই জিনিস থেকে লাভবান হতে পারবে যদি অন্য কোনো জায়গায় ওই জিনিস ব্যবহারযোগ্য হয় ব্যবহার করা সম্ভব হয় তিনি বলছেন তখন ওটাকে ওখানে ব্যবহার করতে হবে বিক্রি করলে হবে না যতক্ষণ সেটা ব্যবহারযোগ্য থাকবে ওই মসজিদে হোক অন্য মসজিদে হোক ইমামবাড়ি হোক কি সাধারণ পাবলিকের সাথে বা যেখান থেকে সাধারণ পাবলিক সাধারণ লাভবান হতে পারবে যদি সেখানে ব্যবহার করা সম্ভব হয় তো তাটা সেটাকে বিক্রি করা যায় যাবে না তবে যদি ওটাকে অন্য কোথাও ব্যবহার করা সম্ভব নয় মনে করুন লোহার জিনিস জং লেগে গেছে কি কোনো এমন জিনিস এটা একদম খারাপ হয়ে গেছে ভেঙে চুরে গেছে যেটা অন্য কোনো জায়গায় ব্যবহার করা সম্ভব নয় তখন সেটা যদি আরও ওখানে রাখা হয়তো আরও নষ্ট হয়ে যাবে একদম বেকার হয়ে যাবে তখন উনি বলছেন তখন ওই জিনিসটা বিক্রি করে ওই পয়সা ওই মসজিদের কাজেই লাগাতে হবে ওই পয়সাটা কিন্তু অন্য কাজে ব্যবহার করলে হবে না ওই পয়সা মসজিদের কাজে লাগাতে হবে আশা রাখি এই মাসটা বুঝতে পেরেছেন বিশেষ করে মসজিদ কমিটি অনেক সময় এমন মশলা আমাদের সামনে তুলে ধরেন যে মানুষের মসজিদে এই জিনিসটা মানে এক্সট্রা ডেরি হয়ে আছে এর কোনো মানে এখানে ব্যবহার নেই আমরা কি এটা অন্য কোথাও দিতে পারি কি অন্য এটা বিক্রি করে অন্য জিনিস নিয়ে আসতে পারি তো তাদের জন্যে এই শরীয়তের মশলাটা জানার দরকার ছিল যে ওই জিনিস যতক্ষণ ওই মসজিদে কি অন্য মসজিদে কি এমাম বাড়িতে কি সাধারণ পাবলিকের স্বার্থে ব্যবহার করা সম্ভব হবে সেখানে ব্যবহার করতে দিতে হবে যদি সেটা সম্ভব না হয় তখন বিক্রি করে ওই পয়সাটা মসজিদের কাজে লাগাতে হবে এটা যেন সবাই জেনে নেয় এবারে এখানে আর একটা প্রশ্ন হয়েছে আগার কাছে क्या मस्जिद के पानी को वज़ू के अलावा दीगर मकासद के लिए इस्तेमाल करना जायज़ है जैसे हाथ मुँह धोना वगैरह মানে এখানে প্রশ্ন হচ্ছে যে মসজিদের সমস্ত পানির নল লাগানো থাকে আর ওই পানি বা ওখানে ওই নলের ব্যবস্থা থাকে অজু করার জন্যে তো এখানে প্রশ্ন হচ্ছে যে ওই পানি মসজিদের যে পানিটা অজুর জন্যে ওয়াফ করা হয়েছে বা অজুর জন্য যে নলটা লাগানো হয়েছে ওই নলের পানি কি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে মনে করুন কেউ একজন গরমকালে হাত মুখ ধুতে যাচ্ছে কি কোথাও থেকে এসেছে সে নামাজ পড়তে যাচ্ছে না কিন্তু ওই পানিটা ব্যবহার করছে মসজিদের পানি সে কি হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করতে পারবে কি পান করার জন্য ব্যবহার করতে পারবে এটা প্রশ্ন ছিল তো উত্তরে উনি বলছেন মসজিদের পানি যদি অজুর জন্যে বিশিষ্ট করা হয় ওয়াফ করা হয় যে এই নলের পানি শুধু অজুর কাজে ব্যবহার হবে তখন ওই নলের পানি অন্য কোনো কাজে হাত ধোয়া হোক বা পা ধোয়া হোক কাপড় ধোয়া কোনো কাজে ব্যবহার করা যায়জ না উনি পরিষ্কার বলছেন যদি ওটা ওয়াফ করা হয় অজুর জন্যে তাহলে অজু ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যায়জ হবে না जायज़ नहीं है लेकिन अगर आम तौर पर लोगों की ये आदत हो कि वो वज़ू के अलावा भी मस्जिद का पानी इस्तेमाल करते हैं और कोई उन्हें रोकता ना हो तो उससे ये समझा जाएगा कि वज़ू के अलावा दीगर मकासद के लिए भी मस्जिद का पानी इस्तेमाल किया जा सकता है কিন্তু ওখানে একটা শর্ত সঙ্গে কথা রেখেছেন যে মসজিদে মনে করুন নল লাগানো আছে আর ওখানে বিশেষভাবে এমন কোনো বোর্ড লাগানো নেই যে এই পানিটা শুধু অজুর জন্যে বিশেষ করা হয়েছে বা এই নল অর্জুর জন্য ওয়াক করা হয়েছেন অজু ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে না যদি এমন কোনো জিনিস লেখা না থাকে বা ওই এলাকার লোকেরা মনে করেন ওই নলে পানি ভরে তারা পান হাত মুখ ধোয়ে কি পানি ওই নলের পানি নিয়ে পান করে আর সেখানে তাদেরকে মানা করা হয় না কমিটির তরফ থেকে হোক কি সাধারণ মুসলমানের তরফ থেকে মানা করা হয় না তো এটা এই জিনিসটা বোঝায় যে এই পানি অজু ছাড়া অন্য কাজেও ব্যবহার হবে সাধারণ পাবলিক সেটা ব্যবহার করতে পারে তো যদি এইভাবে একটা ইজনে ফাহওয়া একে বলা হয় মানে একটা অনুমতি মসজিদের কমিটির তরফ থেকে হোক মসজিদ এন্তজামিয়া তরফ থেকে হোক আর নামাজিদের তরফ থেকে যে এখানে মসজিদে নল লাগা লাগানো হয়েছে কিন্তু যদি কেউ অজু ছাড়া অন্য কাজে ব্যবহার করতে চায় হাত মুখ ধোয়ার জন্য কি পান করার জন্য যদি এই পানি ব্যবহার করতে করতে পারে একটা ইজনে ফাহওয়া মানে একটা কমন পারমিশন যদি দোয়া থাকে তো কোনো ব্যাপার নেই ওই পানি তখন হাত মুখ ধুতে ব্যবহার করা যাবে কি অন্য কোনো প্রয়োজনেও ব্যবহার করা যাবে আশা রাখি আপনারা এই মশলাটা বুঝতে পেরেছেন বিশেষ করে মসজিদ কমিটি এমন মশলার সবসময় সম্মুখীন হন তো আশা রাখি ওনারাও বুঝতে পেরেছেন আরও অনেক কিছু এরকম ইস্তেফতা করা হয়েছে আগার কাছে আয়তুল্লাহ সিস্তেন সাহেবের কাছে এখন বিশ্বে সবচেয়ে বেশি ওনার তাকলিদ হচ্ছে ওনার ফতোয়ার উপর আমাল হচ্ছে তো আগে যে সমস্ত মশলা ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যেগুলো প্র্যাকটিক্যাল মানে বাস্তবে আমরা অনেক অনেক সময় সম্মুখীন হই কিন্তু আমরা জানি না বলে হয়তো আমরা ভুল করছি তাই ওগুলো জানার দরকার আছে ইনশাল্লাহ আমি আগামী এপিসোডেও কিছু মাসাইল এমন ধরনের আপনাদের সামনে তুলে ধরব আসলে এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্রশ্ন যেগুলো আপনারা রেখেছেন সেগুলো প্লে করে তার উত্তর আপনাদের কাছে পৌঁছে দিতে চাই হয়তো আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন সেই উত্তরগুলো শোনার জন্যে আসুন দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি কলকাতা থেকে আনোয়ারা বলছি যে আমরা যে ফজরের নামাজ পড়ি আপনি বললেন সত্তর থেকে আশি মিনিট সময় থাকে কিন্তু যদি ধরুন সত্তর আশি মিনিট পার হয়ে হয় পার হয়ে গিয়েছে তাহলে তখন কি কোনো কাজা নামাজ পড়া যাবে কারণ এখানে মাওলানা মৌলবীরা বলে যে সূর্য ওঠার কুড়ি মিনিট পর কোনো নামাজ পড়তে নেই এটা যদি পড়া যায় তাহলে আপনি আমাদের বলে দেবেন যে ওই কুড়ি মিনিটের মধ্যে যদি কাজা নামাজ কোনো কিছু পড়া যায় তাহলে আমাদের বলবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার সুন্দর মশলা জিজ্ঞেস করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে শরিয়াতে ফজর নামাজের যে সময় বলা হয়েছে ফজরে সাদিক যখন আকাশে অন্ধকার কেটে সকালের ধারি দেখা দেয় একে বলা হয় শুভে সাদিক যেটা সকালের আজানের সময় আর ওই সময় থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই যে মাঝখানের এই যে সময়টা এই যে ডিস্টেন্স এটা সত্তর থেকে আশি মিনিট সময় হয় অর্থাৎ সকালের আজান থেকে নিয়ে আশি মিনিট পর্যন্ত আমরা যদি সকালে নামাজ পড়তে চাই তো আদায় নিয়াতে পড়ব মানে সাধারণ নিয়াতে নামাজ পড়ব কিন্তু আশি মিনিট পার হয়ে গেলে তখন সূর্য উদয় হয়ে যায় আর সূর্য উদয় হওয়ার পরে যদি কেউ নামাজ পড়ে তো তখন তাকে কাজা পড়তে হবে তো আপনি বলতে চাচ্ছেন যে এই আশি মিনিটের মধ্যে হয়তো আপনি ওঠেননি কি উঠতে পারেননি কি পড়তে পারেননি তারপরে যদি সূর্য উদয় হওয়ার পরে যদি আপনি কাজা নামাজ পড়তে চান তো পড়তে পারবেন অবশ্যই পড়তে পারবেন কাজা নামাজের কোনো নির্ধারিত সময় নেই কাজা নামাজ যে কোনো মুহূর্তে পড়া যায় আর ওই সমস্ত মৌলভী মাওলানারা জানারা সঠিক ইনফরমেশন না রাখার কারণে বলছেন যে সূর্য উদয় হওয়ার পরে আর কোনো নামাজ পড়তে নেই ওনাদেরকে বলুন কোনো ব্যক্তি যদি তার নামাজ কাজ হয়ে গেছে আমাদের মধ্যে কেউ ভুল যদি করে তো সে চেষ্টা করে যত শীঘ্র সম্ভব নিজের ভুলকে সংশোধন করে নেবার তাই কি না তো ওইরূপ শরিয়াতে হুকুম হয়েছে যদি নামাজ কাজা হয়ে যায় তো যত শীঘ্র সম্ভব সেটা আদায় করে দাও বলা যায় না তুমি কতক্ষণ আর এই দুনিয়ায় থাকবে তাই ওই মৌলবী মালানদেরকে জিজ্ঞাসা করুন আপনারা যে বলছেন সূর্য উদয় হওয়ার পরে কাজা নামাজ পড়া যাবে না তো ওই পিরিয়ডে যদি সে মারা যায় তো ওই কাজা নামাজ কার দায়িত্বে যাবে কার কাদের ওপরে যাবে ওই মৌলবি যে মানা করছে যে কাজা নামাজ পড়ো না তার কাদের উপরে যাবে না যে মারা যাচ্ছে কাজা নামাজ নিয়ে তার কাদের উপরে যাবে ভুল ফতোয়া দিবেন না ভুল শরীয়তের ব্যাখ্যা করবেন না অনুরোধ করছি কাজা নামাজের কোনো নির্ধারিত সময় বলা হয়নি যে মুহূর্তে সময় পাবেন যত শীঘ্র সম্ভব শরীয়তে হুকুম হয়েছে যত শীঘ্র সম্ভব নিজের দায়িত্বকে পালন করো নামাজ কাজা হোক রোজা কাজা হোক যে শরীয়তের হুকুম যদি কোনো কাজা হয়ে যায় তো যত শীঘ্র সম্ভব সেটাকে পুরো করতে বলা হয়েছে জীবনের সুযোগকে সুন্দর মনে করে যে এই সুযোগ পেয়েছি হয়তো পরে হয়তো এই সুযোগ পাবো না তাই যত শীঘ্র সম্ভব ওই কাজা নামাজকে আদায় করতে বলা হচ্ছে তাই আমার প্রিয় বোন সকালের নামাজ যদি সূর্য উদয় হওয়ার আগে না পড়তে পারেন তো যে কোনো সময়ে আপনি অজু করে কাজা নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন নিই বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতু মাওলানা সাহেব আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি যেমন আপনি বলছেন জান্নাতুল বাকিতে আমার পাঁচজন ইমামের কবর ছিল বা রওজা ছিল ওরা ভেঙে ওইগুলো গুড়িয়ে তুলে দিয়েছে তার সমস্ত চিহ্ন আর আমার নবীজির রওজা যেমন সবুজ গম্বুজটা আমরা জানি ওটার নবীজির রওজা ওনারা ওটাও ভেঙে দিতে চেয়েছিল বা চায় মুসলিম জগতের বড় বড় রাজা বাদশাদের চাপে ওনারা পারেনি সেটা করতে কিন্তু আমার প্রশ্ন এখানে যে ওনারা তো প্রথম থেকেই ওখানে ছিল তাহলে রওজাটা হলো কি করে আমার নবীজির মাজারটা ওখানে তখন ওনারা বানিয়েছিল না অন্য কেউ বানিয়েছিল আপনি একটু একটা গুছিয়ে বলবেন আর একটা প্রশ্ন করছি আপনি যেটা বলেছিলেন ইমামে জামানাকে নিয়ে যে ওনার একটা কি শক্তি ওটা আমি ঠিক বুঝতে পারিনি ওটা একটু আর একটু আলোচনা করে গুছিয়ে বলবেন যে ওনার ওই শক্তিটা পৃথিবীর ওপরে যে দেশের ওপরে এসে পড়ে সমস্ত কাল কলকারখানা বা গাড়ি যেখানকারে সেখানেই থেমে যায় বন্ধ হয়ে যায় বৈজ্ঞানিকরাও এটা নিয়ে বড় চিন্তার মধ্যে থাকেন বা গবেষণা করেন একটু গুছিয়ে বলবেন বললে বোঝার সুবিধা হবে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন টম্পা খাতুন আপনার অডিও রেকর্ডিং মেসেজ বা প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে মসজিদে নবাবী নবীর রওজা বা জান্নাতুল বাকিতে ওই সমস্ত রওজা যেগুলো ছিল বা ইমামদের কবর যেগুলো ভাঙা হয়েছে কারা তৈরি করেছিল এরা তো আগে থেকেই ছিল না আমার প্রিয় বোন যারা ইবনে তাইমিয়ার শরীয়ত নিয়ে জীবনযাপন করছে বা আব্দুল ওয়াহাবের মতে তারা মেতে রয়েছে সামান্য এক দেড়শো বছর আগে এসেছে এরা এর আগে ওখানে সত্য মুসলমানেরা বসবাস করত নবীর উম্মাতি যারা নবীকে ভালোবাসতেন নবীর আহলেবায়তকে ভালোবাসতেন সেই সত্য সুন্নি মুসলমানের ওখানে বসবাস করতেন বা আহলেবায়তের ভালোবাস ভালোবাসীরা মানে আহলেবায়তের প্রেমিক যারা আহলেবায়তকে ভালোবাসেন তাঁরা বসবাস করতেন আর তাঁরাই ওই রওজা তৈরি করেছিলেন বা ওই সমস্ত কবরের ওপরে সুন্দর গম্বুজ তৈরি করা ছিল যখন আলে সৌদ এরোসেলাম মানে ফিলিস্তিন বা ইসরায়েল থেকে সৌদি আরবে আসলো আর ওরা এসে যখন ওই আন্দোলন শুরু করলো তখন ওরা ইহুদিদের ষড়যন্ত্রে মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্যে কেননা মুসলমানেরা আপনারা জানেন বড় একটা অংশ নবী নবীর আহলেবাদকে ভালোবাসে তাই তাদের সঙ্গে মতবিদ সৃষ্টি করার জন্যে বা মুসলমানদের মধ্যে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে তারা একটা সুযোগ দেখলো যে এই কবরগুলো যদি ভেঙে ফেলা হয় এই রহস্য যদি ভেঙে ফেলা হয় তো মুসলমানরা নিজেরা আপোষে লড়াই করবে এদের মধ্যে মতভেদ হবে তাই তখন বিশেষ করে আহলেবায়তের অনুগামী অর্থাৎ নবী ও আহলেবায়তের শিয়া এদেরকে উত্তেজিত করার জন্যে এইভাবে প্রচেষ্টা করা হয়েছিল বা চেষ্টা করা হয়েছিল সে সময়ও বহু কথা হয়েছিল কিন্তু রাজিত্ব তাদের হাতে ছিল জালিমরা তখন রাজিত্ব করছিল বলে সেই সময় শিয়ারা বা আহলেবায়তের অনুগামী অনুসারীরা পুনরায় ওই রওজা তৈরি করতে সক্ষম হননি আর এখনও ওই অবস্থায় আছে তাই আমার প্রিয় বোন আপনার ইনফরমেশনের জন্য জানকারের জন্য আমি বলতে চাই রওজা ভাঙা হয়েছে আজ থেকে এক দেড়শো বছর আগে তার আগে ওখানে রওজা ছিল আর ওই নবীর রজার ওপর যে গুম্বদ সবুজ গুম্বদ ওটাও ভাঙার চেষ্টা করা হয়েছিল আর আজও সৌদি হুকুমত পরিপূর্ণভাবে ইহুদিদের সঙ্গে সহযোগিতা করছে ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রকে তারা পুরো করার চেষ্টা করছে আর এইভাবে তারা মুসলমানদের মধ্যে পুরো বিশ্বে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে একটা অশান্তি সৃষ্টি করে রেখেছে মুসলমান শিয়া হোক আর সন্নি আপনারা জানেন চোরে আমরা সবাই পাপি যারা আহলে প্রেমিক ভালোবাসে যারা আহলে তাদের নজরে সবাই পাপি মানে আজ এই যে সমস্ত টেররিস্ট বা উগ্রপন্থী দল তৈরি করা হচ্ছে কাফেরদেরকে দমন করার জন্য নয় বিশেষ করে এদেরকে মানে শিক্ষা দেওয়া হচ্ছে যারা আহলে বায়াতের প্রেমিক আহলে বায়াতকে ভালোবাসে বা নবীর প্রেমিক নবীকে ভালোবাসে তাদের সঙ্গে লড়াই করার জন্যে বা তাদেরকে ক্ষতি করার জন্যে তাদের বই সম্পত্তি বা সমস্ত জিনিসকে ক্ষতিগ্রস্ত করার জন্যে এরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাক আমার প্রিয় বোন আমি এর আগে অনেক আলোচনা করেছি বেশে বলেছি আর এটা কোনো লোকানো জিনিস নয় এটা প্রকাশ্য পুরো বিশ্ব আজ দেখছে আলহামদুলিল্লাহ তাদের চেহারা প্রকাশ হয়ে গেছে তাই আমার প্রিয় বোন এই যেখান থেকে সৌদি আরবে আন্দোলন শুরু হয়েছে সেখান থেকে আহলে বায়ত বা আহলে বায়তের অনুগামী অনুসারীদের ওপরে অত্যাচার ও জুলুম শুরু করা হয়েছে আর মদিনায় নবী ও নবীর বংশের যত স্মৃতি ছিল সমস্ত কিছু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে আর ভেঙে ফেলেছে মা ফতেমার ঘরের জায়গা বিরান করে দিয়েছে হজরত আলী আলাইসালাম যে বাড়িতে বাস করতেন তারপরে খানদানে নবুবাত মানে আলে রসুলের যে পাড়া ছিল মাহল্লায় বানি হাসিম যাকে বলা হয় বিখ্যাত মাহল্লায় বানী হাসিমকে পুরো মিসমার করে সেখানে সমস্ত হোটেল বা বিভিন্ন সরকারি সংস্থা তৈরি করা হয়েছে ওইরূপ আহল বায়াতের থেকে জড়িত যে সমস্ত মসজিদ ছিল এমনকি সে মসজিদগুলোও ভেঙে ফেলা হয়েছে ইমামে জাফর সাদিক ইসলামের মাদ্রাসা মদিনায় বিখ্যাত মাদ্রাসা ছিল আর ইমামে জাফর সাদিক ইসলামের কাছে শিক্ষালাভ করতে শুধু শিয়া বা আহলে বায়াতের অনুগমে অনুসারীরা আসতেন না সমস্ত ফেরকার লোকেরা আমি এর আগেও বলেছি এই যে চার ফেরকা মুসলমানদের মধ্যে বিখ্যাত এনাদের যে ইমাম সাহেবরা আছে ইমাম শাফি হোক ইমাম হানাফি হোক মালিকি হোক আর হাম্বালি হোক এনারা সরাসরি হয় এমামে জাফর সাদিক আলাইসালামের ছাত্র ছিলেন সাগির ছিলেন আর নইলে ইনডাইরেক্ট মানে ছাত্র ছাত্র তো চিন্তা করুন যে মাদ্রাসায় সমস্ত ফিক শিক্ষা পেয়েছে বা মজাবের এমামরা শিক্ষা নিয়েছে সেই মাদ্রাসাকেও ভেঙে চুরে দিয়েছে আর জান্নাতুল বাকিতে শুধু আমাদের চার এমামের কবর নয় সেখানে বহু নবীর সাহাবিদের কবর আছে নবীর আপনদের আত্মীয় স্বজনদের কবর আছে নবীর স্ত্রীদের কবর আছে নবীর মেয়েদের কবর আছে নবীর ফুফু আম্মাদের কবর আছে নবীর চাচাদের কবর আছে বহু কবর আছে যেগুলো সব ধুলোসার করে দেওয়া হয়েছে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে একবার আমি জিজ্ঞাসা করতে চাই উম্মাতে মুসলিমার কাছে তার বাবার কবর আপনাদের মধ্যে কারোর বাবার কবর যদি কেউ দোলসার করে দেয় আপনি তাকে ছেড়ে দেবেন একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন মনে বেদনে কষ্টে বুক ফেটে যায় যে আমার আমার মা বাপের কবর যদি কেউ ভেঙে ফেলে আমি তাকে ছাড়বো না আর সৌদি আরব নবীর পুরো বংশের কবরকে মিসমার করে দিয়েছে এমনকি তাদের ক্ষমতায় নেই বলে তারা পারছে না যদি তাদের জন্য সম্ভব হতো তো নবীর রজাকেও ভেঙে চুরে মিসমার করে ফেলতো তাদেরকে আপনারা শ্রদ্ধার নজরে দেখছেন তাদেরকে সুনজরে দেখছেন তাদেরকে ভালো মনে করছেন যারা নবীরকে আঘাত করেছে নবীর বংশের ওপরে আঘাত করেছে নবীর ও নবীর বংশের সমস্ত চিহ্ন নিশানি স্মৃতিগুলো যারা মুছে ফেলেছে হাজার হাজার বই আহলে ব্যায়তের ফজাইল যেখানে লেখা ছিল নবীর সত্য হাদিসগুলো লেখা ছিল সেগুলো জ্বালিয়ে পুড়ে ছায় করে দিয়েছে সেই লাইব্রেরিগুলো আজ সঠিক হাদিস আমাদের সামনে কেন আসছে না তার কারণ ছিল যে সঠিক হাদিসের বইগুলো ছিল যেগুলো হাতে লেখা হয়েছিল একটা একটা হাদিসের বই হাতে লিখতে কয়েক বছর লাগতো সেই সমস্ত সে সময় প্রিন্টিং সিস্টেম ছিল না আর সেই সমস্ত কয়েক হাজার না কয়েক লক্ষ বই মানে যে সমস্ত বইগুলো নবীর সাহাবিরা লিখেছিলেন সঠিক ইসলামিক ইতিহাস সেখানে লেখা ছিল সঠিক হাদিস লেখা ছিল সেগুলো সৌদি রাজারা বিশেষ করে যখন আন্দোলন শুরু হলো তো সে সমস্ত জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছিল তাই আজ উম্মাতে মুসলেমা সঠিক হাদিস ও সঠিক ইতিহাস থেকে ম্যারোম আজ তারা সঠিক ইতিহাস খুঁজে পাচ্ছে না সঠিক হাদিস খুঁজে পাচ্ছে না ওই মিথ্যা হাদিস মোল্লা মৌলবীরা যারা সৌদির পয়সায় পুষে পেট পোষণ করছে বা সৌদি যাদেরকে পুষে রেখেছে তারা ওই মিথ্যা হাদিস জালি হাদিস শুনিয়ে যাচ্ছে আর সেই হাদিস নিয়েই চর্চা হচ্ছে যাক আশা রাখি আমার প্রিয় বোন আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন বুঝতে পেরেছেন যেটা কবে হয়েছে আর কারা করেছে আর দ্বিতীয় প্রশ্নে আপনি জিজ্ঞাসা করেছেন এমাম এজামান আলাইসালামের ইসলামের যে উড়ান্তস্তরে নিয়ে আমি আলোচনা করেছিলাম ওনার সফির ওনার দূত এই বিশ্বে যখন সার্চ করতে আসেন বা পরিস্থিতিকে জানতে আসেন তো ওই উড়ান একে ইংলিশে ফ্লাইং সাসার্স বলা হয় ফ্লাইং সাসার্স আপনারা ইন্টারনেটে লিখুন ফ্লাইং সাসার্স তো ওখানে বহু ধরনের উড়ান দেখা যাবে আজও এর রহস্য মানুষ খুঁজে পায়নি মানে জানতে পারেন এটার বাস্তবিকতা কী এতে কারা আসে কী জন্যে আসে আর এটা সর্বপ্রথম উনিশশো বান্নয় যেটা ফটোয় আমরা পেয়েছি ফ্লোরিডার এয়ারপোর্টের পাশে দেখা দিয়েছিল বা নিউ জার্সির এক মানে বড় জঙ্গল এরিয়া সেখান থেকে আবাদি থেকে কিছু দূরে সেখানে নেমেছিল এগুলো সব পিকচার আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন বা আমেরিকার অন্য অনেক সময় শিকাগোয় বা অনেক শহরে ওটা নেমেছিল দেখা দিয়েছিল জার্মানে নেমেছিল বা মিডিল ইস্টে বহু জায়গায় এটা দেখা দিয়েছে এগুলো এখন অত মানে ডিটেলসে যাওয়ার সময় নেই তবে ইন্টারনেটে যদি আপনারা লেখেন ফ্ল্যাং সাসার্চ মানে উড়ান্তাস্তারি তো ওখানে অনেক কিছু রহস্য লেখা আছে কারা কিভাবে আসে এসে তারা কি তদন্ত করে চলে যায় এ সমস্ত জিনিস এখনও জানতে পারেনি তবে হাদিসে বলা হয়েছে লউল আল হুজ্জালা সাহাতুল আর্দবে আহলিয়া যদি আল্লাহর হুজ্জাত ইমামে জামানা আলাইসাল্লাম যদি এই জমিনের উপরে না থাকতেন তো এই জমিন সব সহ লাসা খাতিল আর্দ আহলিয়া এই জমির উপরে যা বসবাস করছে যত প্রাণী সব সমেত এই জমি ধ্বংস হয়ে যেত নিঃস্ব হয়ে যেত শেষ হয়ে যেত তাই আল্লাহর হজ্জতের অজুদ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে মনে রাখবেন আমরা কারোর সাতকায় বেঁচে আছি কারোর সাতকায় আমরা এই বিশ্ব থেকে এই দুনিয়ার সমস্ত নেমার থেকে লাভবান হচ্ছি আশা রেখে আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নিয়ে দেখি বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ পাক হজুর সাহেবকে হায়াত দারাজ করুক দিনের খেদমত করার তৌফিক দান করুক আমার প্রশ্ন হচ্ছে মেয়ে লোক নারী লোক যদি কোনো ইবাদত করতে নামাজ বা দোয়া করতে যদি তার চেহারাটা গোদরেজের আয়নার সামনে কি শোকেসের আয়নার সামনে পড়ে সেটা কি চলবে চেহারাটা যদি আয়নার সামনে পড়ে হুজুর সব শিখাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনি সুন্দর একটা প্র্যাকটিক্যাল মাসলার সম্পর্কে জানতে চেয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক সময় আমরা বাড়িতে নামাজ পড়ি আর যেখানে নামাজ পড়ি হয়তো সামনে আলমারি থাকে কাছের আলমারি থাকে তাতে আয়না লাগানো থাকে লম্বা বড় গ্লাস লাগানো থাকে কি অনেক অনেক সময় আমরা নামাজ পড়ি সামনে শোকেজ আছে আর ওই শোকেজে যে কাঁচ লাগানো থাকে ওই কাছে আমাদের চেহারা দেখা যায় বা ওই আয়নায় সামনে আমাদের চেহারা দেখা দেয় তো শরিয়াতে আয়নার সামনে বা ফটোর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে মানা করা হয়েছে মকরু বলা হয়েছে হারাম না মজবুরি কারোর বাড়িতে জায়গা নেই ওই জায়গা ছাড়া তো তখন বলা হয়েছে সে নামাজ পড়ার সময় ওই ফটোর ওপরে যেটা সামনে আছে কি আয়নার ওপরে কোনো কাপড় রেখে দেবে কাপড় ঝুলিয়ে দেবে যাতে চেহারা যেন না দেখা যায় মানে আসলে আয়না মানা নয় আয়নায় যে চেহারা দেখা যাবে কোনো কারোর ফটোর আগে নামাজ পড়া উপাসনা করা এটাকে শরীয়তে মকরু বলা হয়েছে যারই ফটো বিশেষ করে জীবের ফটো মানে কোনো জীবের প্রাণীর ফটো মানে পশু পাখি হোক আর মানুষ হোক যদি সামনে কোথাও কারোর ফটো থাকে কোনো প্রাণীর ফটো থাকে তো তার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে শরীয়তে মকরু করা হয়েছে তবে হারাম নয় বা নামাজ পড়লে যে নামাজ হবে না নামাজ বাতিল এটা না কেন আমরা যে উপাসনা করি আমরা নিজে জানি আমাদের নিয়ত আমরা আল্লাহর উপাসনা করছি আল্লাহর ইবাদত করছি যে ব্যক্তি ফটোয় আছে বা যে প্রাণী ফটোয় আছে ওই প্রাণের ইবাদত করছে না উপাসনা করছে না তবুও এটা একটা অন্য রকম দেখায় বলে শরীয়তে এটাকে মকরু বলা হয়েছে বা মানা করা হয়েছে এমনকি অনেক অনেক শরীয়তে বলা হয়েছে যে ঘরে ফটো থাকবে যে কামরায় ফটো থাকবে সে কামরায়ও নামাজ পড়ো না যাক এটা নিজের জায়গা কিন্তু শরীয়তের মাসলা যখন জিজ্ঞাসা করেছেন তো সেটা ক্লিয়ার করতে হবে আর শরীয়তের হুকুম হচ্ছে যে আয়নার সামনে দাঁড়িয়ে কি শোকেজের সামনে দাঁড়িয়ে যেখানে আমার রিফ্লেকশন দেখা যাবে মানে আমার ছবি সামনে দেখা যাবে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়া মকরু তবে যদি কারণ মজবুরি হয় মনে করুন যে যেমন বললাম তার উপায় যে সামনে ফটোর উপরে কাপড় রেখে দিন কি আলমারির উপরে কাপড় দিয়ে ঢেকে দিন আয়নাকে কি কাজকে ঢেকে দিন যাতে চেহারা না দেখা যায় আপনি এমন জায়গায় গিয়েছেন কোনো কারোর বাড়িতে মেহমান হয়েছেন সেখানে কোনো কাপড় নেই কোনো উপায় নেই ওটা বন্ধ করার তো আপনি ওখানে দাঁড়িয়ে নামাজের দিকে ধ্যান দিয়ে নামাজ পড়ুন ওই ফটো দেখবেন না বা নিজের চেহারার দিকে দেখবেন না কাছের দিকে দেখবেন না নামাজ পড়তে পারেন যেটা শরীয়তের সঠিক মশলা ছিল আমি ক্লিয়ার করে বললাম যে ফটোর সামনে দাঁড়িয়ে কি আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া শরীয়তে মকরু যে কাজকে আল্লাহ পছন্দ করে না তবে হারাম নয় এর জন্য নামাজ বাতিল হবে না তবে যদি এমন সমস্যায় পড়েন তবে উপায় বলে দিছি হয় ওখান থেকে সরে যেয়ে নামাজ পড়বেন নইলে কাচের ওপরে কিছু ঢেকে দেবেন যাতে রিফ্লেকশন বা চেহারা না দেখা যায় আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব এর আগে আমি প্রশ্ন করে প্রশ্নের করে অ্যান্সার পাইনি তো আমি মৌলানা শেখ সাবির রেজা মৌলানা সাহেব ওনার কাছে আমি প্রশ্নের উত্তর জানতে চাই যে লোকে আমাকে খুবই জাদুটোনা করে এবং আমি খুবই অসুস্থ আছি তো জাদুটোনা কাটানোর জন্য কোনো আমল বলে দেবেন খুবই উপকৃত হব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আমি এর আগে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি হয়তো আপনি এখনও শোনেননি হয়তো মিস করে ফেলেছেন তাই আপনি পুনরায় আবার জানতে চেয়েছেন আমি বলেছিলাম সোরায় আরাফ আয়াত নম্বর একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো কুড়ি একশো একুশ এটা পড়ে নিজের উপরে দম করে নেবেন এবং সুরায় ইউনুস আয়াত নম্বর একাশি এটা পড়ে নিজের উপরে দম করবেন তো জাদুটনা যদি কেউ কিছু করে থাকে তো তার সমস্ত প্রভাব বা আসার কেটে যাবে আর তাছাড়া একটা দোয়া পড়ে বলেছিলাম এই দোয়াটা সবসময় পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ ওয়াবিল্লাহ ওয়া মাশাল্লাহ বিসমিল্লাহ ওয়ালাহল ওয়ালাকুয়াত ইল্লা বিল্লাহ কালা মুসা মা জে তুম বেহসাহরা ইন্নআল্লাহ সাইফতুলহ ইন্নআল্লাহ ইউসলহ আমাল মুসদিন ফওয়াক আল হক ওয়াবাতলা মা কানু ইয়া আমালুন ফগলব কওয়ান ওয়ানকলবু সাগেরিন এই দুয়াটা মফতুল জানানের বাক্য তো সালেহাতে আছে আর নইলে ইন্টারনেট থেকেও আপনারা লিখুন জাদুর বা টোনা টোটকা কাটানোর দুয়া তো ওখানে এই দোয়াটা পেয়ে যাবেন এই দোয়াটা পড়ুন বা কোরআনের ওই আয়াত পড়ে নিজের ওপরে দম করুন ইনশাআল্লাহ জাদু টোনা টোটকা বা যা কিছু কেউ যদি আপনার উপরে করে থাকে সব কেটে যাবে আর তাছাড়া হাফত হ্যাকাল খুব সহজ ইন্টারনেটে যেয়ে গুগল সার্চে যেয়ে গুগল প্লেতে যেয়ে লিখুন হাফত হাইকাল মানে সেভেন হাইকাল লিখুন ওখানে দেহ বন্ধ করার শরীর বন্ধ করার সাতটি দুয়া দেওয়া হয়েছে ওটা পড়ে নিজের ওপরে দম করে নিন যেখানে যাবেন যাওয়ার আগে পড়ে দম করে নিন কি রাত্রে শোয়ার আগে পড়ে দম করে নেবেন ইনশাল্লাহ কোনো মখলুক আপনাকে আঘাত করতে পারবে না বা কোনো মানুষ জাদু টোনা টোটকা ব্ল্যাক ম্যাজিক যে কোনো ম্যাজিকের মাধ্যমে যদি কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় তো সে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আপনার উপরে তার কোনো প্রভাব পড়বে না আসার পড়বে না আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আমার নাম আরিফ তো আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি আমি যে রমজান মাসে আমার জীবনে অনেক রোজা ছেড়ে গেছে সেই রোজাকে আমি কেটে কেটে ধরেন যেরকম মানে অনেক মানে রোজা তো ছেড়ে গেছে আমি তো একসাথে আর এক মাসের রোজা টানা করতে পারবো না আমি ধরে নাও আজকে রোজা রাখলাম কালকে রাখলাম না পরশু রাখলাম এই রকম ছাড় ছাড় করে কি রোজা করা যাবে হয়তো মানে সাত আট সাত আট বছরের রোজা এইরকম করে কি করা যাবে একদিন ছাড়া একদিন ছাড়া করা যাবে নাকি কোনটা সঠিক হবে কেরমভাবে অনেকে তো বলে যে রমজান মাসের রোজা যখনই মানুষ করবে তখনই একসাথে করতে হবে ওতে মানে মানে একদিন করবে একদিন করবে না এইরকম না তাই আমি তোমাকে জিজ্ঞেস তুমি কোনটা তুমি তোমার কাছে জিজ্ঞেস কোনটা ঠিক টানবে ঠিক তুমি সেটাই প্রশ্ন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আরিফতা আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর প্রশ্ন রেখেছেন একটা বাস্তব বা প্র্যাকটিক্যাল প্রশ্ন এটা অনেকেই এই সমস্যার সম্মুখীন হতে পারেন বা হন আপনি জানতে চেয়েছেন যে রমজান মাসে অনেক অনেক সময় রোজা কাজা হয়ে যায় শারীরিক অসুবিধার জন্য কোনো অসুবিধার কারণে তো মনে করুন আপনার অনেক রোজা কাজা হয়ে গেছে তো আপনি ওই রোজাটা কখন রাখবেন আর ওই রোজাগুলো কি একসঙ্গে রাখতে হবে মনে করেন এক মাসের রোজা কাজা হয়ে আছে তো আপনি কি পুরো এক মাস একসঙ্গে রোজা রাখতে হবে না শরীরতে এমন কোনো হুকুম দেওয়া হয়নি আপনি নিজের ইচ্ছা মতো আজকে রাখুন আবার কালকে একটু গ্যাপ দিয়ে শারীরিক সুস্থতা বজায় রেখে রোজা রাখুন হয়তো আপনি লাগাতার এক সপ্তাহ রোজা রাখলে উইক হয়ে যাবেন কামজোর হয়ে যাবেন দুর্বল হয়ে যাবেন তো শরীরতে মানা করা হয়েছে নিজের সুবিধা অনুযায়ী সুযোগ অনুযায়ী সুস্থ থেকে রোজা রাখতে হবে মাঝখানে যদি গ্যাপ দিয়ে রাখা হয় কোনো অসুবিধে নেই রোজার মাসের এক মাসের রোজা ছুটে গেছে কাজা হয়ে গেছে তো শওয়াল মাসে কি জিকাত মাসে কি রজব সাবান মাসে রোজা রাখার ফজিলত বেশি স্বভাব বেশি অনেক অনেক সময় কাজা রোজা বেশিরভাগ লোক রজব মাসে বা সাবান মাসে রাখে তো পুরো রজব মাস কি সাবান মাসে রোজা রাখতে হবে না আপনি যতটুকু পারবেন আদায় করতে থাকবেন ঋণ আস্তে আস্তে শোধ করতে হবে লাগাতার যদি শোধ করতে পারেন লাগাতার যদি রোজা রাখতে পারেন ওটাই উত্তম রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে অনিবার্য নয় এই ভুল ব্যাখ্যা জন্য অনেক সমস্যার মধ্যে পড়ছে উম্মাতে মুসলেমা মোল্লা মৌলবীরা শরীয়তের সঠিক নিয়ম শৃঙ্খলা না জানার কারণে তারা এমনভাবে শরীয়তকে কঠিন করে দিচ্ছে সহজ শরীয়তকে এত কঠিন করে দিচ্ছে যে মানুষ চেয়েও তার উপরে আমল করতে পারছে না তাই তারা পাপি রয়ে যাচ্ছে গুনাগার রয়ে যাচ্ছে ভুলের মধ্যে রয়ে যাচ্ছে দয়া করে খোদার লেগে আমি আমার মৌলবী মালানাদা ভাইদের কাছে অনুরোধ করছি হাত জোড় করে বলছি আপনারা ইসলাম সহজ শান্তির দিন শান্তির দিনকে শান্তিরভাবে বজায় করতে দিন সহজ দিনকে সহজভাবে বোঝানোর চেষ্টা করুন কঠিন করবেন না আপনারা ফরজের চেয়ে তো নফলকে বেশি গুরুত্ব দিচ্ছেন ওয়াজিবের চেয়ে তো সুন্নতকে বেশি গুরুত্ব দিচ্ছেন সেই জন্যে মানুষ ফরজ নামাজও পড়ছে না ওয়াজিব নামাজও পড়ছে না আর এর জন্য কেয়ামতে আপনারা দায়ী হবেন আল্লাহ রসুল আপনাকে ধরবে যদি তাদেরকে আগে ফরজ বা ওয়াজিব নিয়ে প্র্যাকটিস করান যে আগে কমসে কম সকালে দোরেকাত নামাজ পড়ো আস্তে আস্তে অভ্যাস হোক তারপরে নফল পড়ো কি আগে জহরে চার রেখাত ফরজ নামাজ পড়ো যেটা মাফ নেই ক্ষমা নেই অনিবার্য পড়তেই হবে আগে চার রেখাত পড়া শুরু করুক তারপরে আট রেখাত তাকে নফল মরতে বলবেন ওইরূপ আগে আসরে চার রেখাত তারা ফরজ শুরু করুক ওয়াজিব পড়ুক তারপরে তারা আসরে নফল পড়বে যখন মন লেগে যাবে আস্তে আস্তে এবাদাতে বৃদ্ধি হবে শরীয়তে বলা হয়েছে যতক্ষণ তোমার মন চাচ্ছে সন্ন্যত আমাল আদায় করো যদি মন না চায় জোর করো না কেননা যে আমাল যে নেকি আমরা ইচ্ছাকৃতভাবে করব না সে তার কোনো অর্থ নেই মানে তার কোনো লাভ হবে না আমাদের জীবনে তাই আমার মোল্লা মৌলী মালার কাছে অনুরোধ করছে আপনারা সহজ দিনকে কঠিন করবেন না আগে মানুষকে ফরজ আদায় করতে দিন মগরবের তিন রেখাত নামাজ আগে পড়া শিখুক তারপরে সে নফলও পড়বে ওইরূপ এসে নামাজ সমস্ত নামাজ হোক রোজা হোক তাদেরকে সুন্নতের জন্য বাধ্য করবেন না আজ ওই সুন্নত এত গুরুত্ব দিয়ে আপনারা বলছেন যে সুন্নত আদায় করার ভয় তারা ফরজও ছেড়ে দিচ্ছে আর এর জন্য আপনারা দায়ী অফিস আদালতে যারা কাজ করছে বা যে যেখানে কাজ করছে সে যদি শুধু ফরজ পড়তে চায় চার রেখা জোর নামাজ পড়তে চার মিনিট সময় লাগবে খুব বেশি পাঁচ মিনিট কি দশ মিনিট লাগবে সে দশ মিনিট সময় বার করে পড়বে কিন্তু ওই সঙ্গে যদি সে নফল আদায় করতে যায় তো আধ ঘন্টা আধ ঘন্টা কোনো অফিসে তাকে সময় দেওয়া হবে না অতি দু ঘন্টা তিন ঘন্টা পরে জোহর নামাজের সময় সে আধ ঘন্টা সময় নিল আসরের নামাজের সময় সে আধ ঘন্টা সময় নিল সে কাজ করবে কখন আর কখন এবাদত করবে তো আপনারা আল্লাহর দিনকে সহজ করুন যেভাবে নবী বলেছেন আহলেবায়ত বলেছেন সহজ দিনকে সহজ করে রাখুন যাতে সবাই আমাল করতে পারে কঠিন করবেন পাবলিক আমাল করবে না আর তার জন্য দায়ী হবেন আপনারা তাই অনুরোধ করছি আমি যারা শিক্ষিত ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি যারা শরীয়তের জ্ঞান রাখে তারা সবাই আমার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট সহমত হবেন যে না হুজুর আপনি ঠিকই বলছেন এইভাবে সহজ করে অভ্যেস করাতে হবে যতক্ষণ আমরা কঠিন করে রাখবো মানুষ নিকটে যাবে না কিঞ্চিত ভালো বঞ্চিত ভালো না তো অল্প করুক সেটাই মঙ্গল বেশির করা হয়তো পুরোটাই ছেড়ে দেবে সেটা বোঝার চেষ্টা করুন আমার মৌলী মালানা ভাইরা অনুরোধ করছি পাবলিককে মিসগাইড করবেন না ভুল বেঝাবেন না শরীয়তের জিনিস নিজেও ভালো করে জানুন তারপরে সেটা বলুন যতক্ষণ জ্ঞান রাখবেন না সে বিষয়ে আলোচনা করবেন না কিয়ামতের প্রশ্ন উত্তর বা হিসেব খেতে কিন্তু বড় কঠিন হবে যদি আপনার ভুল বোঝানোর কারণে একজন যদি আল্লাহর উপাসনা এবাদত থেকে মেহরুম হয়ে যায় বা সঠিকভাবে আমাল না করতে পারে তো তার জন্যে সে দাবি হবে তার সঙ্গে আপনিও দায়ী হবেন এটা খেয়াল খেয়াল রাখবেন তো আমার প্রিয় বোন আপনি আপনার সুযোগ বা সুবিধে মতো একটা করে রাখুন মাঝখানে আবার একটু গাছ দিয়ে আবার রাখুন একসঙ্গে যে তিরিশটা রোজা রাখতে হবে এর কোনো শর্ত নেই শরিয়াতে বাধ্য করা হয়নি আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার নাম আরিফতা আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি বলছি যে আমরা তো মানে আপনারা যেরকম উজু বলছেন সেরকম ভাবে উজুটা কিরকম ভাবে করব আর নামাজে মানে নিয়ত কিরম করে করব মানে ওসব মানে যারা পড়বে তাদের মানে আপনার ভয়েস এতে মানে দেখাবো তা আপনি দলিল তো বললে ভালো হয় ঠিক নিয়মটাই মানে মুসলমানের দের হাদিস থেকে বললে আহলে হাত ওটাই শুনতে যাচ্ছে সবাই যেটা মানে আমি গুছিয়ে বলতে পারছি না আপনি তো বুঝতেই পারছেন যে যে ওরা বলতে যাচ্ছে যেটা আপনাদের তাই ওরা সে বলছে যে মুসলমানের বই থেকে আপনাদের আইলে ভাইদের বই থেকে জানতে যাচ্ছে এটাই আমার বক্তব্য সঠিক উজু কীরকমভাবে করবো কিরকম পানি নেবো কত দূর নিতে হবে মানে কতবার হাতে দেবো মুখে দেবো আর নামাজের মানে নিয়মগুলো কিরকম কিরকম ভাবে করতে হবে ওইগুলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনারা শুনেছেন বা আপনারা দেখেছেন বা আপনারা জানেন আমি বিনা সূত্রে কখনো কথা বলি না আমি নিজের শরীয়ত কাউকে শোনাই না শরীয়তে মোহাম্মাদি বা আহলেবায়তের শরীয়ত আল্লাহর দিন আল্লাহর ধর্ম আল্লাহর মজাব যেটা কোরআন হাদিসে বর্ণনা হয়েছে আর যেভাবে শরীয়তের হুকুম এসেছে আমি সেটাই শোনানোর চেষ্টা করি আর আমি আমার বেশিরভাগ কথা সবসময় আমি কোরআন থেকে বলি যে কোরআন মুসলমানদের বাড়িতে আছে মুসলমানদের মসজিদে আছে মুল্লা মৌলবীরা নিজের কাছে রাখেন তানারা কোরআন তুলে দেখুক কিভাবে ওখানে অজুর হুকুম দেওয়া হয়েছে সুরায় মায়দা আয়াত নম্বর ছয় তুলে দেখুন বিসমুল্লাহ রহমান রহিম ইয়াইউল্লাদিন আমানুদা কুমতুম এলা সলাতে ফকসুল উজু হাকুম আইদি হাকুম এলাল মারাফিক ওয়ামসহ বের ওসাকুম আরজুল হকুম এলাল কাবাইন এই অজুর হুকুম এসেছে সোরা মায়দা আয়াত নম্বর ছয় এর সঙ্গে কিছু সুন্নত আছে যেটা কোরআনে আয়াত এসেছে এটা ফরজ অজু ফরজ মানে ওয়াজিব যেটা করতেই হবে ওইগুলো না করলে অজু হবে না তাছাড়া তার আগে কিছু আছে যেগুলো নবী বলেছেন এগুলো সন্ন্যত যেমন আমরা মাঠে ঘাটে কাজ করি তো ফিরে এসে ধুলো ময়লা হয়তো হাতে মুখে থাকে তো সেই জন্যে কি অনেক অনেক সময় পানাহার করে থাকি তো অজুর আগে কিছু জিনিসকে সুন্নত করা হয়েছে যেমন গোস পর্যন্ত এই দুই গোস পর্যন্ত হাতকে তিনবার ধোয়া দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে গোস পর্যন্ত তারপরে তিনবার কুলি করা মুখে যদি কিছু লেগে থাকে সেটাকে পরিষ্কার করে বাইরে করে দেওয়া তিনবার কুলি করা যাতে নামাজের সময় অনেক অনেক সময় মুখের ভিতরে কিছু থাকলে নামাজও পড়ছে আবার মুখ দিয়ে জিব্বাও দিয়ে ভেতরের ময়লাও পরিষ্কার করছি কি সেগুলো মুখে নিয়ে পেটের ভেতর নিয়ে যাচ্ছি তো যাতে এই না হয় তাই বলা হয়েছে অধুর সময় আগে কুলি করে মুখের ময়লাগুলো বা মুখের মধ্যে যদি কিছু লেগে থাকে পানাহার খাওয়ার কোনো জিনিস লেগে থাকে তো সেটাকে কুলি করে ফেলে পরিষ্কার করে দাও ওইরূপ নাক পরিষ্কার করে নিতে বলা হয়েছে নাকের ময়লাগুলো তো তিনবার নাকে পানি দিতে বলা হয়েছে একে ইনসেকাকও বলা হয়েছে মানে একটু নাকে পানি টেনে নিতে হবে যাতে ভয়তরের ময়লাটা পরিষ্কার হয়ে যায় খারাপ না দেখায় তো এগুলো সুন্নত আগে গোস পর্যন্ত হাত ধুয়ে নেওয়া বা কুলি করা বা নাকে পানি দেওয়া এগুলো সুন্নত এটা যদি কেউ না করে আগে থেকে আমার হাত পরিষ্কার আছে নাক পরিষ্কার মুখ পরিষ্কার আছে আমি মনে করুন অল্প সময় আছে কি পানি অল্প আছে আমি ওই পানিগুলো যদি দুই গোস ধোয়ার জন্যে দুই হাতের পোষা পর্যন্ত ধোয়ার জন্য কি কুলি করার জন্য নাকের জন্য ব্যবহার করি তো আমার বাকি অজুর পানি তখন থাকবে না তো তখন বলা হয়েছে শুধু ফরজ অজু করো যেগুলো না করলে অজু হবে না সেটা কি কোরআন বলছে বিসমিল্লা রহমান রহিম ইয়াইউল্লাদিন আমনেদা কুম তুমিলা সালাতে হে বিশ্বাসগঞ্জ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে বা নামাজের জন্য উপস্থিত হবে বা নামাজ কায়েম করতে যাবে তখন কি করবে ফকসুল উজু হাকুম নিয়াত করে অজু করার নিয়াত করে আগে নিজের চেহারাকে ধোবে অজু ওয়াজ অজ মানে চেহারা ওয়াজ সিঙ্গুলার পুলুরাল হচ্ছে উজু ফকসুল উজু হাকুম তোমরা সবাই নিজের চেহারাকে ধোবে ফকসুল উজু হাকুম আইদি হকুম এলাল মারাফিক আর নিজের দুই হাতকে ধোবে এই কহনি মানে কিনে পর্যন্ত এই কিনের ওপর থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত দুই হাতকে ধুতে বলা হয়েছে ডান হাত প্লাস বাম হাত তারপরে হুকুম চেঞ্জ হয়েছে আগে বলেছিল ফক্স বলা হয়েছে বলা হয়েছে কোরআন ফকসুলু উজু হাকুম ও আইদাকুম এলাল মারাফিক ফকসুলু কৌশল মানে ধোয়া আর তারপরে বলা হচ্ছে ওয়ামসাহ বের ও সেকুমা আরজুল্লকুম এলাল কাবাইন মাসা করো ওয়ামসাহ মাসা মানে পোষা ওয়ামসা উভয় এখন নিজের মাথার মাসা করো রোস রাসের জমা রোস রাস মানে মাথা তো ওয়ামসা উভয় এখন নিজের মাথার মশা করো মানে মধ্যস্থল থেকে নিয়ে চুলোঠার জায়গা পর্যন্ত মানে কপালের দিকে ওপর থেকে নিয়ে হাত নিচের দিকে টানতে হবে মাথার মশা করার সময় মধ্যস্থল থেকে নিয়ে সামনের দিকে হাত টেনে আসতে হবে তারপরে ওই হাত কপালে না লাগে কপালের পানির সঙ্গে যেন টাচ না করে চুল ওঠার জায়গা পর্যন্ত মশা করতে হবে যাকে মাথা বলা হয় কপাল যাকে না বলা হয় তো ওয়ামসবের রোজ সকুন নিজের মাথার মাসা করো ও আর্যল মেলাল কাবাইন আর নিজের দুই পায়ের মাসা করো আঙুলের মাথা থেকে নিয়ে কাবাইন মানে ওই উচ্চ স্থান কাবা বিশ্বের বিশ্বের সবচেয়ে উচ্চ স্থান তাই ওকে কাবা নাম দেওয়া হয়েছে বা কাবা বলা হয় তো কাবাইন এই পায়ের ওই উচ্চ স্থান মানে মনে করুন গোস গোস গোস পর্যন্ত পায়ের গোস যাকে বলা হয় বা টাহনা বলা হয় ওই গোস পর্যন্ত ওপরে এভাবে মশা করতে হবে ওপরের দিকে টানতে হবে আঙুলের মাথা থেকে নিয়ে পায়ের আঙুলের মাথা থেকে নিয়ে ওপরের গোসের দিকে হাত টানতে হবে কাবাইন মানে উঁচু স্থান পর্যন্ত ওয়াম সৌ রৌ একম মাথার মোচা করো ও আর্জুল হকুম ইলাল কাবাইন এবং পায়ের মোচা করো উঁচু স্থান পর্যন্ত পা কিন্তু ধুতে বলা হয়নি পায়ে যদি ময়লা নোংরা লেগে থাকে তো ওটা অজুর আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অজু করার পরে হাত মুখ ধোয়ার পরে শেষে নোংরায় হাত দেবেন এটা অসভ্যনীয় আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন এইভাবে কোরআনে অজুর হুকুম দেওয়া হয়েছে চেহারাকে ধুতে বলা হয়েছে যেটা ফরজ চেহারাকে ধুতে বলা হয়েছে দুই হাতকে ধুতে বলা হয়েছে আর মাথার মশা করতে বলা হয়েছে আর দুই পায়ের মশা করতে বলা হয়েছে সুরায় মায়দা আয়ত নম্বর ছয় তুলে দেখুন ওখানে মুল্লারা ভুল তর্জমা বা ব্যাখ্যা করে রেখেছে যে শুধু মাথার মশা করো তাও সেই মাথা কান সমেত ঘাড় গর্দান সব ওখানে মশা করতে বলেছে যাক আমি কোনো বিদ্রোহ সমালোচনা করতে চায় না কাউকে আঘাত করতে চায় না তবে যেটা বাস্তব সেটা বলছি যে ওই সমস্ত জিনিস তারা করছে যার কোরআনে কোথাও উল্লেখ নেই কোরআন পরিষ্কার আছে নিজের মাথার মশা করো আর দুই পায়ের মশা করো তো তারা বলছে পায়ের মশা না পা দুতেও বলা বলা হয়েছে ওখানে জেরের জায়গায় জবর লাগিয়ে রেখেছে আর একা আতফে মাহিল্লি বলা হয়েছে শরিয়াতে কোরআনে বা হাদিসে কোথাও এমন হুকুম আসেনি বা ওইভাবে আতফ যেটা মুসলমানেরা করছে আমি বলছি তারা বারবার ভুল করছে তারা সঠিক আরবিক গ্রামার জানে না বলে তারা এই ভুল করছে কোরআনে কোথাও দ্বিতীয় আয়তে এরকম হুকুম দেওয়া হয়নি যেটা তারা বলতে চাচ্ছে তাই ভুল বোঝাবেন না ভুল বুঝবেন না দুটো অংশ ধুতে বলা হয়েছে আর দুটো অংশকে মোছা করতে বলা হয়েছে এটা ফরজ অজু ওয়াজিব অজু চেহারাকে ধুতে বলা হয়েছে এবং দুই হাতকে ধুতে বলা হয়েছে আর মাথার মশা করতে বলা হয়েছে আর পায়ের মশা করতে বলা হয়েছে ফকসুলু শব্দ ব্যবহার হয়েছে ধোয়ার জন্যে চেহারা বা হাত ওয়ামসাহ মাসা করতে বলা হয়েছে রোসকুম স্যার ও আর্জকুম পায়েরকে পুরো ক্লিয়ার করে বলে দিলাম আজকের পরেও যদি কেউ ভুল অজু করে বা কোরআনের অপোজিট যায় তো আল্লাহর কাছে সে দায়ী হবে তাই মোল্লা মৌলভী হোক আর সাধারণ পাবলিক হোক আমি কোরআন থেকে অজুর নিয়ম বলে দিলাম পরিষ্কার ওইভাবে কোরআনে কোন ওয়াক্তে কত ওয়াক্তে নামাজ পড়তে হবে সুরাবানি ইসরায়েল আয়াত নম্বর অষ্টাত্তর তুলে দেখুন কোরআনে কীভাবে নামাজ পড়তে কোন সময় বিসমুল্লাহ রহমান রহিম আকিম সালাত দুলুক ইসাম সাকাসাকিল্লাইল ও কোরআনুল ফজর তোমরা নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলে যাবে দুলুক ইসামস এলাকা সাকিল্লা রাতের অন্ধকারে যখন প্রবেশ করবে দ্বিতীয় সময় তখন আমরা মগরব পড়ি সূর্য যখন ঢলে যায় তখন আমরা জোহর আসার পড়ি আর রাতের অন্ধকারে যখন প্রবেশ করি তখন মগরব পড়ি ও কোরআনুল ফজর ফজরের নিকট নামাজ পড়তে হয় তো তিনটের সময় ওইরূপ সরাই হুদে এরশাদ হচ্ছে আকিম আকিমুসলাদ তারফাই নাহার অজুলফা মিনাল্লাইল দিনের দুই প্রহারে এবং সামান্য রাত থাকতে ভোরের সময় নামাজ পড়ো তিনটে সময় পাঁচটি নামাজ পড়তে বলা হয়েছে ওইভাবে নামাজ পড়ো কামা বাদা আকুম তাউদুন যেভাবে তোমরা বিশ্বে জন্ম নিয়েছো পৃথিবীতে জন্ম নিয়েছো এবং যেভাবে ফিরে আসবে তো আমরা যখন জন্ম নিই আমাদের হাত খোলা থাকে আর আমরা যখন দুনিয়া থেকে যাই তো কাফানের মধ্যে কারোর হাত বাঁধা থাকে না হাত খোলা থাকে তো আমরা হাত খুলে নামাজ পড়তে বলা হয়েছে এই সমস্ত জিনিস কোরআনের আয়তে আছে তারপরেও যদি কেউ না মানে আমার প্রিয় বোন বলো আমি কি করব তার শুধু বলতে তো পারি বাধ্য করতে পারি না তো শরীয়তে যে হুকুম আছে সেটা আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি আল্লাহ যাকে তৌফিক দান করবে আল্লাহ যার হেদায়ত করতে চাইবে সে এই সঠিক জিনিসগুলোকে জেনে শুনে মেনে তার উপরে আমল করার চেষ্টা করবে বা গ্রহণ করবে আর আল্লাহ যদি কাউকে নরকে দেখতে চায় কারোর হেদায়ত না করতে চায় তো আমি শেখ সাবির তার হেদায়ত করতে পারবো না বা আমি তাকে বোঝাতে পারবো না আমরা সঠিক জিনিস পৌঁছে দিতে পারি বা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন যদিও কোনো জিনিস ইনকমপ্লিট হয়ে থাকে আপনি পুনরায় প্রশ্ন করুন নামাজ টিভিতে দেখানো হচ্ছে কীভাবে শিয়ারা বা আহলে বাইতের অনুগামীরা অনুসারীরা নামাজ পড়ে বা নামাজ পড়তে হুকুম হয়েছে ওটা দেখুন বারবার দেখুন শিখে যাবেন বা অজুর নিয়মও অনেক অনেক সময় দেখানো হয় বা আপনারা ইন্টারনেটে যেয়ে দেখুন অজু করনে সাহি সহি বা শিও কা ফিখে জাফরিয়া মে ওজু করনে কা তরিকা মানে ফিখে ইমাম জাফর মে ওজু করার নিয়ম এভাবে লিখুন ওখানে সঠিক ওজুর সমস্ত নিয়ম আমরা আপনারা পেয়ে যাবেন আশা রাখি আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু